আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে হাসান ইবনু আলী রদিল্লাহ তাল্লাহ্ন সৎকার খেজুর হতে একটি খেজুর নিয়ে তা তার মুখে দেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম কাখ খাখ বললেন তুমি কি জানো না যে আমরা সৎকা খাই না